সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ ইটস হট সানডে সাসপেন্সে আজ আপনি শুনছেন প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পটা মন দিয়ে শুনুন গল্পের ফাঁকে ফাঁকে আপনার জন্য থাকবে প্রশ্ন ঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যেতে পারেন দারুণ একটা প্রাইজ গত সপ্তাহে কন্টেস্ট উইনারদের নাম ঘোষণা করা হবে আজকের গল্পের ঠিক শেষে সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M এ ইটস হট বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা একটি কল্প বিজ্ঞানের গল্প প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু অবিনাশবাবু নিউটন এবং গোলক গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য সাতই এপ্রিল অবিনাশবাবু আজ সকালে এসেছিলেন আমাকে বৈঠকখানায় খবরের কাগজ হাতে বসে থাকতে দেখে বললেন ব্যাপার কি শরীর খারাপ নাকি সকালবেলা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে দেখেছি বলে তো মনে পড়ে না আমি বললুম এর আগে কখনো এইভাবে বসে থাকিনি তাই দেখেননি আহা কিন্তু কারণটা কি একটা নতুন যন্ত্র নিয়ে প্রায় দেড় বছর একটানা কাজ করে কাল সকালে সেটা কাজ শেষ হয়েছে অর্থাৎ এক্সপেরিমেন্ট সফল হয়েছে তাই ঠিক করেছি সাত দিন বিশ্রাম নেব অবিনাশবাবু একটা বিরক্তিসূচক শব্দ করে মাথা নেড়ে বললেন আমাকে পই পই করে বলছি এবার রিটায়ার করুন আরে মশাই বিজ্ঞানেরও তো একটা শেষ আছে নাকি মানুষ আদি অনন্তকাল ধরে একটার পর একটা নতুন গবেষণা চালিয়েই যাবে আমি একটু হেসে বললাম আমার তো তাই বিশ্বাস মানুষের জিজ্ঞাসার শেষ নেই মানুষের না থাকলেও আপনার জিজ্ঞাসার অন্তত সাময়িক বিরতি আছে দেখে খুশি হলুম চলুন বেরিয়ে আসি কাজের সময় অবিনাশবাবু এসে পড়লে রীতিমতো ব্যাঘাত হয় অযথা আজে বাজে প্রশ্ন করেন টিটকিরি দেন আর আমার সূক্ষ্ম গভীর তাৎপর্যপূর্ণ কাজগুলো পণ্ড করার নানান ছেলে মানুষই চেষ্টা করেন এতে যে উনি কি আনন্দ পান তা জানি না তবে ভদ্রলোক আমার প্রায় পঁচিশ বছরের প্রতিবেশী তাই সবই সহ্য করি আর যখন হাত খালি তখন কিন্তু অবিনাশবাবুর সঙ্গটা খারাপ নাও লাগতে পারে হাজার হোক রসিক লোক আর আমাকে ঠাট্টা করলেও আমার অমঙ্গল কামনা করেন এমন কখনোই মনে হয়নি তাই অবিনাশবাবুর প্রস্তাবে রাজি হয়ে তার সঙ্গে বেরিয়ে পড়লাম গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয় কিন্তু অবিনাশবাবু দেখি চলেছেন উল্টো দিকে অর্থাৎ তার বাড়ির দিকে ব্যাপার কী কি মতলব ভদ্রলোকের কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো খেলনা চলুন না দেখলে আপনারও লোভ লাগবে <laughs> কিন্তু আপনাকে দেব না সেটি মনে মনে বললাম খেলনার বয়স আপনার হয়তো থাকতে পারে কিন্তু আমার কি আর আছে অবিনাশবাবু তার বাড়িতে পৌঁছে সোজা নিয়ে গেলেন তার বৈঠকখানায় সেখানে একটা কাঁচের আলমারির সামনে নিয়ে গিয়ে তার দরজাটা খুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন দেখুন আলমারির উপরে তাকে দেখি অনেক রকম গ্রাম্য খেলনা সাজানো রয়েছে কেষ্টনগরের মাটির পুতুল পোড়ামাটি ও চিনেমাটির জন্তু জানোয়ার শোলার গাছ ও পাখি কাশির বাঘ ও আরও কত কি আর এসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল অবিনাশবাবুর আঙুল সেই বলের দিকেই পয়েন্ট করেছে কেমন লাগছে আমার বলটা বলের মতোই মসৃণ গোল জিনিসটা তবে সেটা যে কিসের তৈরি তা বোঝা মুশকিল আর তার রংটা বর্ণনা করা বেশ কঠিন কিছুটা মেটে কিছুটা সবুজ কিছুটা আবার হলদে আর লাল মেশানো একটা পাঁচমিশালি রং বলা যেতে পারে বেশ মজা লাগলো দেখতে বলটাকে আমার ইন্টারেস্ট দেখে অবিনাশবাবুর যেন বেশ খুশি খুশি ভাব হয়েছে বলে মনে হলো জিজ্ঞেস করলাম এ কোথায় তৈরি কোথেকে পেলেন অবিনাশবাবু বললেন প্রথমটির উত্তর জানা নেই দ্বিতীয়টি খুব সহজ কাল উশ্রির ধারে বেড়াতে গিয়ে দেখি বালির ওপর একটা জল ঢোড়া সাপ মরে পড়ে আছে সাপটাকে দেখছিল এবার হাতখানেক দূরেই যে বলটা পড়ে আছে সেটা প্রথমে লক্ষ্য করিনি যখন করলুম তখন এত ভালো লাগলো যে তুলে নিয়ে এলুম <laughs> একবার হাতে নিয়ে দেখবেন এই ওজন আছে বেশ অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন সত্যি বেশ ভারী আর রীতিমতো ঠান্ডা সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ কিন্তু হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কিসের তৈরি মাটির ভাগ হয়তো কিছুটা আছে কিন্তু তার সঙ্গে বোধহয় আরও কিছু মেশানো আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে বলটা ফেরত দিয়ে বললুম বেশ ইন্টারেস্টিং জিনিস অবিনাশবাবু আলমারির ভেতর বলটা রাখতে রাখতে বললেন তাহলে স্বীকার করুন যে আপনি ছাড়া অন্য লোকের কাছেও আশ্চর্য জিনিস থাকতে পারে <laughs> যজ্ঞে এবার চলুন সত্যি আরো বেরিয়ে আসা যাক বেশ মেঘলা মেঘলা দিনটা করছে ঘন্টা দু এক পরে বাড়িতে ফিরে এসে আর একবার আমার নতুন যন্ত্রটাকে দেখে এলাম এ যন্ত্র সম্বন্ধে বাইরে জানাজানি হলে আবার নতুন করে যে সম্মান পাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই যন্ত্রটার নাম দিয়েছি মাইক্রোসোনোগ্রাফ প্রকৃতির সব সূক্ষাতি সূক্ষ্ম শব্দ যা মানুষের কানে আজ অবধি কখনো শোনা যায়নি এমনকি যার অনেক শব্দের অস্তিত্বই মানুষ জানতই না সেই সব শব্দ এই যন্ত্রের সাহায্যে পরিষ্কার শোনা যায় কাল পিঁপড়ের ডাক শুনেছি এই যন্ত্রে <laughs> সে এক আশ্চর্য অভিজ্ঞতা কতটা ঝিঝির ডাকের মতন তবে ওরকম একটানা একঘেয়ে নয় অদ্ভুত বিচিত্র সুরের ওঠানামা স্বরের তারতম্য সব কিছুই আছে ওই পিঁপড়ের ডাকে আমার তো মনে হয় এই যন্ত্রের সাহায্যে ভবিষ্যতে আমি পিঁপড়ের ভাষাও বুঝতে পারব আর শুধু পিঁপড়ে কেন এতে প্রকৃতির এমন কোনো সূক্ষ্ম শব্দ নেই যা শোনা যায় না একটা নব আছে সেইটে ঘুরিয়ে এর ওয়েভলেংথ পরিবর্তন করা যায় এবং এই ঘোরানোর ফলেই বিভিন্ন স্তরের বিভিন্ন দূরত্বে অবস্থিত আওয়াজগুলো ধরা পড়তে থাকে আমি বাড়ি ফিরে এসে একটা বিশেষ ওয়েভলেংথের নবটা সেট করে আমার বারান্দার টবের গোলাপ গাছের একটা ফুল ছিঁড়তেই অতি তীক্ষ্ণ বেহালার স্বরের মতো একটা আর্তনাদ আমার যন্ত্রটায় ধরা পড়ল এটা যে ওই গাছেরই যন্ত্রণার শব্দ সেটা ভাবতেও অবাক লাগে অবিনাশবাবু আমাকে তার বল দেখিয়ে তাক লাগিয়ে দেবার চেষ্টায় ছিলেন আমার যন্ত্রটার বাহাদুরির দু একটা নমুনা দেখলে <laughs> না জানি তার মনের অবস্থা কি হবে বারোই এপ্রিল আজ সকালে আমার মাইক্রোসোনোগ্রাফটা দেখানোর জন্য অবিনাশবাবুর কাছে আমার চাকর প্রহ্লাদকে পাঠাবো ভাবছিলাম এমন সময় দেখি ভদ্রলোক নিজেই এসে হাজির তার চোখ মুখের ভাব এবং নিঃশ্বাস প্রশ্বাসের রকম দেখে মনে হলো তিনি বেশ উত্তেজিত আমি তখন যন্ত্রটা আমার বাগানের ঘাসের ওয়েভ সঙ্গে মিলিয়ে আমার মালির ঘাস কাটার সঙ্গে সঙ্গে ঘাসের সমবেত চিৎকার শুনছি অবিনাশবাবু আমার ল্যাবরেটরিতে ঢুকে হাতের লাঠিটা দড়াম করে টেবিলের ওপর ফেলে দিয়ে টিনের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন তারপর একটা বড় নিঃশ্বাস টেনে নিয়ে বললেন আজে বাজে কাজে সময় নষ্ট করছেন আর এদিকে আমার বাড়িতে যে তাজ্জব কাণ্ড চলেছে অবিনাশবাবুর তাচ্ছিল্যের সুরটা মোটেই ভালো লাগলো না গলার স্বরটা যথাসম্ভব গম্ভীর করে বললাম কি কাণ্ড শুনবেন কি কাণ্ড আমার সেই বল মনে আছে আছে কেবল ঘন্টায় ঘন্টায় রং বদলাচ্ছে কিরকম এত ধীরে বদলাচ্ছে যে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেও চোখে ধরা পড়ে না কিন্তু আপনি যদি এখন দেখে আবার দু ঘন্টা বাদে গিয়ে দেখেন তাহলে চেঞ্জটা স্পষ্ট বুঝতে পারবেন আমি তো নাওয়া খাওয়া ভুলে গিয়ে কদিন থেকে এই করছি এখন কি রকম দেখলেন এখন তো সকাল সকালের চেহারা সেদিনের সকালের চেহারার মতোই এখন যদি দেখেন তো সেদিনের মতোই দেখবেন কিন্তু ঘন্টা খানেক পরে গেলে দেখবেন একেবারে অন্যরকম আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার শুরু হয় সন্ধ্যে থেকে কিরম একটা সাদা সাদা ছোপ পড়তে থাকে পরে মাঝরাত্রিরে যদি দেখেন তো দেখবেন একেবারে ধপধপে সাদা যেন একটা জায়েন্ট সাইজ ন্যাপথালিনের বল ভারী আশ্চর্য তো ভাবছি খবরে কাগজে একটা খবর পাঠিয়ে দিই তবু এই গোলক রহস্যের জোরে যদি কিছুটা খ্যাতি হয় <laughs> জীবনে তো কিছুই হলো না <laughs> চাই কি জাদুঘরের জন্য গভর্নমেন্টকে বেচে যদি দু পয়সা করে দেওয়া যায় <laughs> তাই বা মন্দ কি অবিনাশবাবুর কথা শুনে বুঝলাম তিনি আকাশ কুসুম দেখছেন মুখে বললাম এসব করার আগে একবার জিনিসটা নিয়ে একটু পরীক্ষা করে দেখলে হতো না হয়তো দেখবেন চোখের ধাঁধা কিংবা আপনার দেখার ভুল অবিনাশবাবু এবার যেন রীতিমতো রেগে উঠলেন তড়াক করে চেয়ার থেকে লাফিয়ে উঠে লাঠিটা বগল দাবা করে নিয়ে বললেন ভুল তো ভুল আপনি থাকুন আপনার হাতুড়ে কারবার নিয়ে আমি দেখি আমার বলের দৌলত কতখানি ভুল এর প্রত্যুত্তরে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভদ্রলোক হন হনিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেলেন বিকেলের দিকে অনুভব করলাম যে বলটা সম্পর্কে আমারও মনের কোণে কেমন যেন একটা কৌতূহল উঁকি দিচ্ছে আমার যন্ত্রটা তখন একটু গন্ডগোল করছে বোধহয় ভিতরে কোনো কন্ট্যাক্টের গোলমাল হয়ে থাকবে সেটাকে পরে শোধরাব স্থির করে অবিনাশবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি ভদ্রলোক তার বৈঠকখানার টেবিলের ওপর ঝুঁকে পড়ে অত্যন্ত মনোযোগ সহকারে একটা চিঠি লিখছেন আমাকে দেখিয়ে বললেন দেখুন তো মশাই এই ভাষাটা কেমন হয়েছে এটা আনন্দবাজারকে লিখছি সবিনয় নিবেদন আমি সম্প্রতি একটি আশ্চর্য গোলক সংগ্রহ করিয়াছি যাহার তুল্য বস্তু পৃথিবীতে আছে বলিয়া আমার জানা নেই গোলকটির একাধিক বিস্ময়কর গুণ আছে যথা ইহা কোন পদার্থের সংমিশ্রণে নির্মিত তাহা নির্ধারণ করা অসম্ভব এবার বন্ধনীর মধ্যে লিখেছি স্থানীয় বৈজ্ঞানিক প্রফেসর ত্রিলোকেশ্বর বাবু মহাশয়ও এ ব্যাপারে আমার সহিত একমত গোলকটির দ্বিতীয় গুণ ইহার বর্ণ আপনা হইতেই প্রহরে প্রহরে পরিবর্তিত হয় তৃতীয়ত কেমন হচ্ছে বেশ তো তা তৃতীয় গুণটি কি ওইটাই এখন লিখছি সেটা হলো মাঝে মাঝে বলটাকে ধরলে কেমন যেন ভিজে ভিজে মনে হয় এখন দেখলেই বুঝতে পারবেন অবিনাশবাবু চিঠি লেখা বন্ধ করে আমাকে তার আলমারির কাছে নিয়ে গেলেন এবারে দেখলাম ভদ্রলোককে চাবি দিয়ে আলমারিটা খুলতে হলো খুলে বললেন হাত দিয়ে দেখুন ভিজে টের পাবেন আর ওই দেখুন ওই দেখুন কেমন সাদার ছোপ ধরতে আরম্ভ হয়েছে আমি ডান হাতটা বাড়িয়ে বলটা ছুঁতেই আমার শরীরে একটা শিহরণ খেলে গেল আসলে আর কিছুই না দেখলাম যে বলটা শুধু ভিজেই নয় একেবারে বরফের মতন ঠান্ডা অবিনাশবাবু বললেন সেদিনের চেয়ে তফাত দেখলেন তো এবার বলি কি কিছুক্ষণ আরো থেকে অন্তত আরো কিছুটা পরিবর্তন দেখে যান আমি ভেতরে বলে দিচ্ছি আপনার রাত্রের খাওয়াটা এখানেই সরু কেমন গোলকের রূপান্তর দেখে সত্যিই আমার বৈজ্ঞানিক কৌতূহল অনেকখানি বেড়ে গিয়েছিল তাই অবিনাশবাবু অনুরোধ না করলে আমি নিজেই হয়তো আরো কিছুক্ষণ থেকে যাওয়ার প্রস্তাব করতাম পাঁচ ঘন্টা ধরে বলের রং পরিবর্তন স্টাডি করে এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি অবিনাশবাবুর বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন রাত সাড়ে এগারোটা বলের চেহারা তখন সত্যিই একটা অতিকায় ন্যাপথালিনের গোলার মতো আমার ইচ্ছে ছিল বলটাকে অন্তত একবার একদিনের জন্য আমার কাছে এনে সেটাকে নিয়ে একটু গবেষণা করি কিন্তু অবিনাশবাবু না ছোড়বান্দা আমার উপর টেক্কা দেওয়ার সুযোগ কি সহজে ছাড়েন তিনি তার বিশ্বাস গিরিডিতে আমিও থাকি তিনিও থাকেন অথচ আমারই কেবল জগৎ জোড়া নাম ডাক হবে আর তিনি অখ্যাত থেকে যাবেন <laughs> এটা ভারী অন্যায় কাল একবার দুপুরের দিকে বলের চেহারাটা দেখে আসতে হবে তেরোই এপ্রিল আজ অবিনাশবাবু একটি গামছায় মুড়ে বলটাকে আমার কাছে দিয়ে গেছেন আপাতত সেটা আমারই ল্যাবরেটরিতে একটা টেবিলের ওপর কাঁচের ছাউনির তলায় সযত্নে রাখা হয়েছে সারা দিন ধরে প্রাণ ভরে এর রং পরিবর্তন লক্ষ্য করছি অবশ্যই অবিনাশবাবু এলেন নাটকীয়ভাবেই তিনি যখন গামছার পুঁটলি হাতে আমার বৈঠকখানায় ঢুকলেন তখন তার মধ্যে গতকালের উৎফুল্লতার লেশমাত্র ছিল না বরং যে ভাবটা ছিল সেটা তার বিপরীত যেন তিনি একটা অন্যায় করে ফেলেছেন এবং তার জন্য তাকে একটা বিশেষ রকম মানসিক ক্লেশ ও অশান্তি ভোগ করতে হচ্ছে আমি তখন সবে কফি খাওয়া শেষ করছি অবিনাশবাবু ঘরে ঢুকে টেবিলের ওপর বল সমেত গামছাটি রেখে ধুতির খুঁটে কপালের ঘাম মুছে বলছেন নমশাই আমাদের এসব জিনিস হ্যান্ডেল করা পোষায় না এ রইল আপনার কাছে কলকাতা থেকে সাংবাদিক এলে এ আপনার কাছেই পাঠিয়ে দেব আমি বেশ অবাক হয়ে বললাম কি হলো এক রাতের মধ্যে এমন কি হলো যে এত সাধের বলের উপর একেবারে বিতৃষ্ণা এসে গেল আর বলবেন না মশাই এ বল অতি সাংঘাতিক বল একেবারে শয়তান বল জানেন আলমারিটার মাথার উপর একটা টিকটিকি ছিল সকালে দেখি মরে আছে শুধু তাই নয় আলমারির ভেতর থেকে ডজন খানেক মরা আরশোলা বেরিয়েছে <laughs> আমি না হেসে পারলাম না বললাম বিনি পয়সায় এমন একটা ইনসেকটিসাইড পেয়ে গেলেন আর আপনি তাই নিয়ে আফসোস করছেন হ্যাঁ আরে মশাই শুধু ইনসেক্ট হলে তো কথাই ছিল না আমার নিজেরই যে কেমন জানি গা গুলোনো ভাব হচ্ছে দিনরাত জেগে বলটার রং বদলানো লক্ষ্য করছিলেন না তা করেছি তার মানেই ঘুমের অভাব হয়েছে তাই নয় কি হ্যাঁ, তা হয়েছে তবে গা গুলোনোর কারণ তো পরিষ্কার কি জানি মশাই হতে পারে কিন্তু কিন্তু তাও বলছি এ বল আপনার কাছেই থাক কেমন জানি উৎসাহ চলে গেছে বুঝছেন না আমি মনে মনে যা বুঝলাম তা হলো এই অবিনাশবাবু তো বিজ্ঞান মানেন না তিনি যেটা মানেন সেটা হলো কুসংস্কার বলটার কাছাকাছি কটা পোকামাকড় মরতে দেখেই তার ধারণা হয়েছে যে বলটার মধ্যে বুঝি কোনো শয়তানি শক্তি লুকোনো আছে তবে অবশ্যই আশ্চর্য হবার কোনো কারণ নেই আমার দিক থেকে দেখলে ঘটনাটা লাভজনকও বটে তাই আমি দ্বিরুক্তি না করে বলটা রেখেই দিলাম এখন রাত সাড়ে বারোটা সকাল আটটা থেকে কাঁচের ঢাকনার বাইরে থেকে বলটার রং পরিবর্তন স্টাডি করছি সকালে মেটে সবুজ লাল আর হলদে রঙের খেলা দুপুরের দিকে লাল আর হলদেটে কমে আসে সবুজটা আর একটু গাঢ় হয় বিকেলের দিকে সবুজটা ক্রমশ লাল আর কমলার দিকে যেতে থাকে তারপর যত সন্ধ্যা হয় সেটা হয়ে আসে টকটকে লাল যেন বলটা একটা পাকা আপেল সন্ধে সাতটা থেকেই লক্ষ্য করছি বলের সমস্ত রং চলে গিয়ে কেমন যেন একটা ছাই ছাই রুক্ষ ভাব নেয় দশটা নাগাদ সেই ছাই রঙের উপর সাদার ছোপ পড়তে থাকে এখন বলটা একেবারে ধপধপে ঝকঝকে সাদা তারপর তার উপর আমার ওই দেড়শো পাওয়ার ইলেকট্রিক লাইট পড়েছে যেন তা থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে কাঁচের ছাউনির ভেতরে একটা আবছা কুয়াশার মতো কি যেন জমা হচ্ছে বরফ থেকে বাষ্প পেরিয়ে যেরকম হয় কতটা সেই রকম কালকের দিনটাও এর রং পরিবর্তন স্টাডি করে পরশু বলটাকে আমার টেবিলের ওপর ফেলে এর একটা কেমিক্যাল অ্যানালিসিস করার ইচ্ছে সানডে সাসপেন্স